হজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যে যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যাই দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার সোনার মদিনায় শেষ জামানার নবী এলো মা আমি নারে কোলে চিনতে যদি পারো সবার নসিবি যাবে খোলে শেষ জামানার নবী এলো মা আমিনার কোলে চিনতে যদি পারো সবার নসিবি যাবে খোলে হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যাই দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার সোনার মদিনায় নবীর মদিনায় মন যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যাই দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় कबा जियारत मोमिन के जाओ मोदिनाए अमर सलाम पहुँच दियो नबी जी रो जाए कबा के जाओ मोदिनाए আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় হাজিরা যায় দলে দলে গোটি গোটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গোটি গোটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যে দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় পাখির মতো নেই তো আমার উড়ে যাওয়ারি ডানা থাকিলে ডানা যখন তখন যেতাম মদিনা পাখির মতো নেই তো আমার উড়ে যাওয়ারি ডানা থাকিলে ডানা যখন তখন যেতাম মদিনা হাজিরা যাই দলে দলে গোটি গোটি পায়ে ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যাই দলে দলে গোটি গোটি পায়ে ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যে যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যাই দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় সব নবীদের সেরা নবী আছে মদিনায় সেই নবীর দেশে যাওয়ার তরে মন যে সবার চায় সব নবীদের সেরা নবী আছে মদিনায় সেই নবীর দেশে যাওয়ার তারে মন যে সবার চায় হাজিরা জয় দলে দলে গোটে গোটে পায়ে ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা জয় দলে দলে গোটে গোটে পায়ে ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মঞ্জি যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার সোনার মদিনায় শেষ কথা ওই দেখো ওই চলেছে কাবায় আবুদুর ঘমান এই কথাটি কবল করো আল্লাহ মেঘের বান ওই দেখো ওই চলেছে কাবায় আবুদুর ঘমান এই কথাটি কবল করো আল্লাহ মেঘের বান হাজিরা যাই দলে দলে গোটে গোটে পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায়ে ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যে যেতে চায় আমার সোনার মদিনায় হাজিরা যায় দলে দলে গোটে গোটে পায়ে ওরা সবাই যাচ্ছে আমার সোনার মদিনায় ওরা সবাই যাচ্ছে আমার সোনারে মদিনায় ওরা সবাই যাচ্ছে আমার সোনারে মদিনায়